إن الحمد لله والصلاة والسلام على رسول الله সাঈদ ইবনু মুসাইয়িব রহমাহুল্লাহ ছিলেন একজন বিখ্যাত তাবঈ ও আলিম তিনি মৃত্যুসজ্জায় পাশে তার কন্যা কাঁদছেন স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে যে কোনো সন্তানকে গ্রাস করবে পিতা হারানোর বেদনা ও কষ্ট তিনি তার কন্যাকে সান্ত্বনা দিলেন বললেন কেদো না আমি চল্লিশ বছরে এক ওয়াক্ত সালাতও ছেড়ে দেইনি দেখুন মৃত্যুসজ্জায় কোন বিষয়টির উপর তিনি ভরসা করছেন সাঈদ ইবনু মুসাইব কে দুনিয়াতে আসা সর্বশ্রেষ্ঠ আলিমদের একজন তিনি কিন্তু বলেননি যে আমি বহু লোককে এলিম শিক্ষা দিয়েছি আমার এত এত ছাত্র আছে এবং আমার মাধ্যমে প্রচারিত আইন কিয়ামত পর্যন্ত বহাল থাকবে তিনি এ বিষয়গুলোর উপর ভরসা করেননি এ বিষয়গুলোর কথা তিনি উল্লেখও করেননি বরং তিনি যে বিষয়টি নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার প্রত্যাশা করেছেন তা হলো তার সলাৎ তাই তিনি বললেন কেদো নামে আমি চল্লিশ বছরে কখনও এক ওয়াক্ত সলাতও ছেড়ে দিইনি আল আমাশ রহমাহুল্লহ মৃত্যুসজ্জায় বলেছেন পঞ্চাশ বছর ধরে আমি ইমামের পিছনে নামাজের প্রথম তকবীর থেকে সলাদ আদায় করেছি আমরা জানি জামাতে সলাদ শুরু হয় ইমামের তকবীরের মাধ্যমে ইমাম আল্লাহ আকবর বলেন এবং তারপর মুসল্লিরা আল্লাহ আকবর বলেন পঞ্চাশ বছর ধরে তিনি তকবীর ওলার সাথে জামাতে সলাত আদায় করেছেন পঞ্চাশ বছরে এক রাকাত সালাতে জামায়াতের এই প্রথম তাকবীর তিনি মিস করেননি সাবিত ইবনু আমির ইবনু আবদুল্লাহ ইবনু রুবাইর ছিলেন নবী সাল্লাহ আলহিহাসাল্লামের সাহাবি রুবাইর রদিউল্লাহ আনহুয়ের নাতি রুবাইর ইবনুল আওয়াম ছিলেন রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের ফুপাতো ভাই তার পুত্র আবদুল্লাহ ইবনু জুবাইরকেও সাহাবি বিবেচনা করা হয় যেহেতু তিনি নবী সাল্লাহ আলহিহাসাল্লামকে তার জীবদ্দশায় পেয়েছিলেন সাবিত ছিলেন আবদুল্লাহ ইবনু জুবাইর রদিউল্লাহ আনহুয়ের নাতি সাবির যখন বৃদ্ধ অসুস্থ এবং মৃত্যুসজ্জায় শায়িত তখন তিনি মাগরীবের আজান শুনতে পেলেন তিনি তার সন্তানদের বললেন আমাকে মসজিদে নিয়ে চলো তারা বলল আপনার মসজিদে যাওয়ার প্রয়োজন নেই আপনি অসুস্থ আপনার রয়দর আছে আজ আমরা ঠিকমতো সলাৎ আদায় করি না কিন্তু অসুস্থ ব্যক্তির জন্য সেরিয়াতে যে প্রশস্ততা আছে সেটার ব্যাপারে আবার আমরা অনমনীয় কেউ যদি অসুস্থ হবার কারণে দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে তাহলে শরিয়া তাকে বসে সলাত আদায় করার অনুমোদন দেয় যদি কেউ বসে সলাত আদায় করতে না পারে তবে সে শুয়ে সলাত আদায় করার সুযোগ পাবে যদি কেউ এতটাই অসুস্থ হয় যে সে শুয়ে ঠিকমতো সলাত আদায় করতে পারছে না তাহলে সে চোখের ইশারায় সলাত আদায় করতে পারবে অর্থাৎ ইসলামী শরিয়াতে এ ব্যাপারে নমনীয়তা আছে তবে সলাত আদায় করতেই হবে তাই সাবিতের সন্তানেরা তাকে বলল আপনার মসজিদে যাওয়ার দরকার নেই এখানেই সলাৎ পরে নিন সাবিত ঘরেই সলাত আদায় করতে পারতেন এতে তার গুনাহ হতো না কারণ অসুস্থ হওয়ার কারণে তার বৈধ অদর ছিল কিন্তু তিনি বললেন আমাকে মসজিদে নিয়ে চলো তোমরা কি চাও হাইয়া আলাসলাহ হাইয়া আলেল ফলাহ শোনার পরও আমি মসজিদে না গিয়ে বাসায় বসে থাকি এ কথা বলার পর তাকে মসজিদে নিয়ে যাওয়া হলো তার মৃত্যু হলো মসজিদেই মগরিবের সলাতে শেষ সজদায় থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করলেন তিনি একটি উত্তম মৃত্যু লাভ করলেন এর কারণ হল তিনি সর্বদা আল্লাহকে বলতেন হে আল্লাহ আমাকে উত্তম মৃত্যু দান করুন কেন এই মৃত্যুকে আমরা উত্তম মৃত্যু বলছি কারণ সাজদারত অবস্থায় যে মানুষ মৃত্যুবরণ করল কিয়ামতের দিন সে পুনরুত্থিত হবে সাজদারত অবস্থাতেই আর কিয়ামতের দিন সাজদারত অবস্থায় উঠা নিশ্চয়ই উত্তম অবস্থা উমর রদিউল্লাহ আনহু সাদ ইবনু আবি ওয়াক্কাস রদিউল্লাহ আনহুকে কাদিসিয়ার যুদ্ধে পাঠালেন কাদিসিয়ার যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর অন্যতম এই যুদ্ধে পাঠানোর আগে মুসলিম বাহিনীর সেনাপতি সাদ ইবনু আবি ওয়াক্কাসের প্রতি উমর রদিউল্লাহ আনহুয়ে নাসিহা কী ছিল জানেন তিনি তাদের বর্ম তলোয়ার আর তীরগুলোর ব্যাপারে প্রশ্ন করেননি এগুলো নিয়ে তিনি চিন্তিত ছিলেন না ওমর চিন্তিত ছিলেন সলাদ নিয়ে তিনি বলেছিলেন সাদ সবাই যেন সময় মতো সলাত আদায় করে তা তোমাকে নিশ্চিত করতে হবে কেননা আমরা পরাজিত হই আমাদের পাপের কারণে কাসির তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গুণা ক্ষমা করে দেন সলা ছেড়ে দেওয়ার চেয়ে বড় গুণা আর কি হতে পারে আজ উম্মার মাঝে আমরা যে সমস্যাগুলো দেখি এগুলোর কারণও হলো আমাদের গুণাহ বিজয়ী হতে হলে আমাদের এই গুনাহগুলো বন্ধ করতে হবে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধের জন্য বাহিনী প্রেরণের সময় উমর রদিউল্লাহ আনহুয়ের সবচেয়ে বেশি চিন্তা ছিল সময় মতো সলাৎ আদায় করা নিয়ে সলাৎ কতটা গুরুত্বপূর্ণ এই ঘটনা তার প্রমাণ সলাতের সাথে সম্পর্কিত উমর রদিউল্লাহ আনহুয়ের আরেকটি ঘটনা বলি উমর রদিউল্লাহ আনহু সবসময় দোয়া করতেন হে অল্লাহ আমি মদিনায় মৃত্যুবরণ করতে চাই এবং শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে চাই লোকেরা তাকে জিজ্ঞাসা করত ওমর আপনি মদিনায় কিভাবে শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে চান যখন মদিনাতে কোনো জিহাদ নেই মদিনা তো বিজিত হয়ে গেছে মদিনা ইসলামের ঘাঁটি এখানে কোনো যুদ্ধ নেই তাহলে কিভাবে মদিনাতে কারো পক্ষে শহীদ হওয়া সম্ভব তবুও অমর রদেউল্লাহ আনহু সবসময় এই দোয়া করতেন ফজরে তিনি সুরা ইউসুফ তিলাওয়াত করতে পছন্দ করতেন একদিন ফজরের জামায়াতের সময় তিনি সুরা ইউসুফ তিলাওয়াত করছিলেন এমন সময় আবুল লুয়াহ আল মজুসি নামের এক লোক দুই দিকে ধারালো বিষ মাখানো এক ছোড়া নিয়ে আক্রমণ শুরু করল উমর রদিয়াল্লাহ আনহুকে সে বিদ্ধ করল ওই ছুরির বিষাক্ত অংশ দিয়ে উমর রদিয়াল্লাহ আনহু মাটিতে পড়ে গেলেন প্রথম রাকাতের পর লোকজন তাকে সরিয়ে নিয়ে গেল ধরাধরি করে পরিস্থিতিটা কল্পনা করুন ফজরে জামায়াত চলাকালীন সময়ে মুসলিম বিশ্বের নেতা আক্রান্ত হয়েছেন মারা যাচ্ছেন এমন সময়ও মুসলিমরা সলাদ ভাঙল না তারা সলাদ চালিয়ে গেল অমর রদিউল্লাহ আনহু পড়ে যাওয়ার পর আব্দুর রহমান ইবনা আউফ প্রথম কাতার থেকে ইমামের জায়গায় চলে আসলেন সলাদ শেষ হল তার ইমামতিতে তবে অবশ্যই অল্প কিছু সংখ্যক মুসল্লি সলাদ ছেড়ে আততাইকে নিরস্ত করছিলেন এবং মনোযোগ দিয়েছিলেন অমর রদিউল্লাহ আনহুর দিকে সলাদকে তারা এতটাই গুরুত্বপূর্ণ মনে করতেন সলাতের পরে তারা অমর ইবনুল হত্তাব রদিউল্লাহ আনহুকে তার বাড়িতে নিয়ে গেলেন তাকে শরবত পান করানো হলো কিন্তু সেটা তার শরীরের পাশের ক্ষতস্থান দিয়ে বেরিয়ে এলো তিনি বারবার জ্ঞান হারাচ্ছিলেন প্রতিবার জ্ঞান ফিরে পাওয়ার পর প্রশ্ন করছিলেন আমি কি সলাত আদায় করেছি তাকে বলা হচ্ছিল ওমর আপনি এক আয়াত আদায় করেছেন এ কথা শোনার পর ফজরের দ্বিতীয় আয়াত সালাত আদায়ের জন্য ওই অবস্থাতেই তিনি আল্লাহ আকবার বলেছিলেন কিন্তু এটুকু বলেই আবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন শরীরের আঘাত আর বিশ্বের প্রভাবে তারপর আবার জ্ঞান ফিরে পেয়ে তিনি প্রশ্ন করছিলেন আমি কি সলাত আদায় করেছি ইবনু আব্বাস রদিউল্লাহ আনহু বর্ণনা করেছেন ফজরের সালাত আদায় শেষ না করা পর্যন্ত তিনি এরূপ করছিলেন শেষ পর্যন্ত তিনি দ্বিতীয় রাকাত শেষ করতে পেরেছিলেন দেখুন এমন অবস্থাতেও তার হৃদয় ছিল সলাদ এক রাকাত সালাদ ছুটে যাবে এটা তিনি কোনোভাবেই মানতে পারছিলেন না কুতাইবাহিবনু ইবনু মুসলিমের নেতৃত্বে আমাদের পিতামহরা যখন আফগানিস্তান বিজয় করতে গিয়েছিলেন তখন তাদের ছিল এক লাখ সেনা বিশিষ্ট এক বিশাল বাহিনী যুদ্ধের আগে এক লক্ষ যোদ্ধা বিশিষ্ট বাহিনীর সেনাপতি কুতাইবা ইবনু মুসলিম সলাতে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন তিনি বললেন হে অল্লহ আমাদেরকে বিজয় দান করুন সলাদ শেষে শত সহস্রের বাহিনীর দিকে তাকিয়ে তিনি প্রশ্ন করলেন মোহাম্মদ ইবনু ওয়াসি কোথায় উত্তরে বলা হলো এক লক্ষ লোকের মাঝ থেকে মোহাম্মদ ইবনু ওয়াসিকে আমরা কিভাবে খুঁজে বের করব তাকে এখন খুঁজতে গেলে তো পুরো দিন পার হয়ে যাবে সেনাপতি তার সিদ্ধান্তে অটল আমি মোহাম্মদ ইবনু ওয়াসিকে দেখতে চাই অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত মোহাম্মদ ইবনু ওয়াসিকে খুঁজে পাওয়া গেল নির্জনে সলাত আদায়রত অবস্থায় তিনি সলাত আদায় করছিলেন আর আঙুল তুলে বারবার দোয়া করছিলেন হে অল্লহ আমাদের বিজয় দান করুন হে অল্লহ আমাদের বিজয় দান করুন এই দৃশ্য দেখার পর কুতাইবা বললেন আমি মোহাম্মদ ইবনু ওয়াসির এই আঙুলি দেখতে চাচ্ছিলাম শত সহস্রের বাহিনীর চেয়েও আল্লাহর কাছে সলাতে উঁচু করা মোহাম্মদ ইবনু ওয়াসির আঙুল আমার কাছে বেশি দামি তারপর তিনি মুসলিম বাহিনীকে যুদ্ধের জন্য অগ্রসর হওয়ার আদেশ দিলেন এই সলাতি আমাদের বিজয় করে এবং আলোকিত করে আমাদের দুনিয়া ও আখিরাতকে খন্দকের যুদ্ধে দশ হাজারের এক বাহিনী নবী সাল্লু আলহি আসাল্লামকে আক্রমণ করতে এলো এত বড় বাহিনী ওই সময় সচরাচর দেখা যেত না শত্রু বাহিনীর আক্রমণ প্রতিরোধ করার জন্য মুসলিমরা পরীক্ষা খনন করলেন পরীক্ষা খোরার উদ্দেশ্য ছিল শত্রু বাহিনীকে দূরে রাখা কারণ দশ হাজারের মোকাবেলায় মুসলিমদের সংখ্যা ছিল এক হাজারেরও কম পরীক্ষার একটি জায়গায় ঠিকভাবে খনন করা বাকি ছিল নবী সাল আলহিহাসাল্লাম দেখলেন শত্রুরা সেদিক দিয়ে আসার চেষ্টা করছে সাহাবিদের নিয়ে দ্রুত সেখানে গিয়ে তিনি জায়গাটি খনন করতে শুরু করলেন শত্রুর মোকাবেলা এবং ট্রেঞ্চ খুঁড়তে খুঁড়তে পার হয়ে গেল আসরের সলাতের সময় এটি ছিল বৈধ অদর কিন্তু নবী সাল্লাহ আলিহাসাল্লাম মর্মাহত হয়ে বললেন আল্লাহ তাদের ঘর এবং অন্তরসমূহকে জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে দিক যেভাবে তারা আমাদের আউ্বাল ওয়াক্তে আসরের সলাদ থেকে দূরে রেখেছে বুঝতে পারছেন দুনিয়ার শ্রেষ্ঠতম প্রজন্মের মানুষগুলোর কাছে সলাদ কতটা গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ এবং তার নবী আমাদের সলাদ আদায় করতে বলেছেন এটা জানা সত্ত্বেও মানুষ কেন সলাৎ আদায় করে না আমার অভিজ্ঞতার আলোকে আমি এর কিছু কারণ খুঁজে বের করেছি প্রথম কারণ যখন কাউকে প্রশ্ন করবেন আপনি সলাত আদায় করেন না কেন দেখবেন অনেকেই বলছে ভাই আমার মন পরিষ্কার আমি কখনো কারো ক্ষতি করি না তারা মনে করে যে পরিষ্কার মন আর কারো ক্ষতি না করা তাদের জান্নাতে যাওয়ার চাবি দেখবেন তারা আরও বলবে যে আমি আল্লাহ এবং নবী সাল্লাহ আলহিহাসাল্লামকে ভালোবাসি এরা মিথ্যাবাদী আল্লাহ ও তার রসুলকে এরা আসলে ভালোবাসে না ধরুন আপনি বিবাহিত আপনার স্ত্রী আপনাকে বলল তুমি কি দয়া করে আমার জন্য প্রতিদিন পাঁচবার গোলাপ ফুল আনতে পারবে আপনি সেটা পাত্তাই দিলেন না এভাবে একদিন দুদিন তিন দিন এক মাস দু মাস এক বছর যাবে তারপর এক সময় আপনার স্ত্রী ধরে নেবে যে আপনি তাকে ভালোবাসেন না এবং সে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি যদি স্ত্রীকে প্রতিদিন পাঁচবার কোনো একটি কাজ করার কথা বলেন এবং সে যদি সেটা না করে তাহলে একটা সময় পর আপনিও তার কাছ থেকে আলাদা হতে চাইবেন কারণ মানুষ যখন আসলেই কাউকে ভালোবাসে তখন কাজের মাধ্যমে সেটার প্রকাশ পায় যদি কাজের মাঝে প্রতিফলন না থাকে তাহলে অন্তরের ভালোবাসার দাবি হলো মিথ্যা আল্লাহ সুবহানাহুয়া তাআলা কুরআনে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر কসম যুগের নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে এবং পরস্পরকে তাগিদ করে সত্যের এবং তাগিদ করে সবরের ইল্লাদিনাত অর্থাৎ যদি আপনি মুমিন হয়েও নেক আমল না করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর যদি কেউ অনেক নেক আমল করে কিন্তু বিশ্বাসী না হয় তাহলে সেও ক্ষতিগ্রস্ত ইমান ও সৎকর্ম দেখবেন কোরআনে আল্লাহ সুবাহানহুয়া তায়লা সর্বদা এই দুটি বিষয়কে একসাথে রেখেছেন আল্লাহ সুবাহানহুয়া তায়লা সুরা আল কাহাফে বলেন আমানু নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফিরদাউস আপনি যদি মুকমিন হন এবং নেক আমল করেন তাহলে জান্নাত হবে আপনার আবাসস্থল আল্লাহ সুবাহানহুয়া আয়লা কিন্তু বলেননি যদি আপনি মিন হন তবে জান্নাত হবে আপনার আবাসস্থল কেবল ইমান আপনার জন্য জান্নাতের টিকিট নয় বাস্তবতা কেউ যদি শুধু মুখে আশাদু আল্লাহ ইহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ উচ্চারণ করে এবং এর বাইরে ইসলামের কোনো নেকামল না করে তাহলে সে মুসলিমই না কেননা ইমান হলো মুখের উচ্চারণ অন্তরের বিশ্বাস স্থাপন এবং কাজের নাম দ্বিতীয় কারণ কেন আপনি সলাত আদায় করেন না এ প্রশ্নের জবাবে অনেকে আবার বলে আল্লাহ তো আমাকে অনেক কিছুই দেননি আমার তো কিছুই নেই আমি কেন সলাত আদায় করব। এই উদ্ধত ও অকৃতজ্ঞ লোকেরা বস্তুবাদী চিন্তায় বন্দী হয়ে থাকে এরা চিন্তা করে আমার তো লক্ষ লক্ষ টাকা নেই কিন্তু অমুকের আছে ২০ বছর ধরে চাকরি করছি কিন্তু তবু আমি কেন আমার অফিসের বস হলাম না আল্লাহ তো আমাকে বেশি কিছু দিলেন না এ ধরনের চিন্তা করা নির্বোধের উচিত নিজেকে নিয়ে চিন্তা করা নিজের দিকে তাকানো আল্লাহ সুবাহ সুরা আদারিয়াতে বলেন ওফিল অরদি আয়াতুল্লিল মুকিনিন ওয়ফি ফুসিকুম তুবসিরুন বিশ্বাসকারীদের জন্য পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না ওহে নির্বোধের দল একবার নিজের দিকে তাকাও নিজেকে নিয়ে চিন্তা করো তোমার চোখ দিয়ে শুরু করো তোমার কি চোখ আছে দৃষ্টিশক্তি আছে এটা তোমাকে কে দিল এটা কি নিয়ামত হিসেবে যথেষ্ট না তুমি যা চাও সেটাই তোমাকে দেয়া হবে লক্ষ লক্ষ টাকা সুন্দরী বউ কিংবা অফিসের সবচেয়ে বড় পথ যেটা নিয়ে তোমার আক্ষেপ সেটাই তোমাকে দেয়া হবে বিনিময় মূল্য হিসেবে দিতে হবে তোমার দুই চোখ তুমি কি রাজি হবে পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে তোমার দুই চোখ রাজি হবে আল্লাহর কসম তুমি রাজি হবে না তোমার চোখ কান নাক মুখ এসব কিছু তোমাকে কে দিয়েছেন নিজের চোখ দুটো বন্ধ করে একজন অন্ধ মানুষের জায়গায় নিজেকে ভাবার চেষ্টা করো কানে তুলো গুজে কয়েক মিনিট চেষ্টা করো বধির মানুষদের অবস্থা বোঝার আর তারপর বলো যে আল্লাহ তোমাকে কিছুই দেননি শুধু এগুলো না প্রতিনিয়ত তুমি ভোগ করছো আল্লাহর দেয়া অসংখ্য নিয়ামত কিন্তু অকৃতজ্ঞ তুমি তা স্বীকার করো না তার সুক্রিয়া আদায় করো না সব কিছুকে বস্তুবাদী চিন্তায় মাপার চেষ্টা করো না কারণ আল্লাহ সুবাহ তায়লা তোমার শরীর তোমার সত্তায় যে নিয়ামতগুলো দিয়েছেন দুনিয়ার সব সম্পদের বিনিময়েও সেগুলো তুমি বিক্রি করতে চাইবে না এর সাথে যোগ করো অন্যান্য নিয়ামতগুলো সারা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ আজ যখন যুদ্ধের ভয়াবহতা মাথার উপর নিয়ে জীবন কাটাচ্ছে তখন তুমি শান্তিতে রাতে ঘুমাতে পারছো কোটি কোটি মানুষ যেখানে ঘর হারা তোমার মাথার উপরে তখন ছাদ আছে তোমার পাশে আছে তোমার পরিবার এই সব কিছু পাওয়ার পরও তুমি কিভাবে বলো যে আল্লাহ তোমাকে যথেষ্ট দেননি তুমি যদি কয়েক মাস বাসা ভাড়া না দাও তাহলে বাড়ির মালিক কি করবে তোমাকে ঘর থেকে বের করে দেবে সময় মতো ভাড়া কিংবা বিল পরিশোধ না করলে তোমার বিদ্যুতের লাইন কেটে দেয়া হবে কেটে দেয়া হবে গ্যাস পানি এবং ফোনের লাইন জন্মের পর থেকে তুমি আল্লাহ সুবাহানহা আলার দেয়া নিয়ামত দৃষ্টিশক্তি দিয়ে দুনিয়াকে উপভোগ করছো বছরের পর বছর ধরে তুমি সলাত আদায় করনি ধরে নাও এই সলাত হলো এই দৃষ্টিশক্তি ব্যবহার করার ভাড়া আমাদের শরীরের প্রতিটি অংশ এক একটি নিয়ামত প্রস্রাব করার মতো একটি বিষয় যাকে আমরা তুচ্ছ মনে করি এটাও আল্লাহ সুবাহনাহাত আলার নিয়ামত এমনও মানুষ আছে যাদের কিডনিতে পাথর জমার কারণে তারা ঠিকমতো প্রস্রাব করতে পারে না লক্ষ লক্ষ টাকা খরচ না করে এই প্রস্রাব তাদের থেকে বের করা যায় না এবং তারা সেটা খরচ করে অথচ তুমি এটাকে তুচ্ছ মনে করো তোমার শরীর থেকে প্রস্রাব বের হওয়ার পুরো প্রক্রিয়া কতটা সূক্ষ্ম কতটা জটিল তা নিয়ে ভাবার সময় কি তোমার হয় না এই নিয়ামতের জন্য তুমি সুক্রিয়া আদায় করো না চিন্তা করে দেখো তোমার কি কৃতজ্ঞ হওয়া উচিত না একজন মানুষের জীবদ্দশায় গড়ে তার হৃদস্পন্দন ঘটে চার কোটি বিশ লক্ষ বার এই হৃৎপিণ্ড কীভাবে জীবনভর চলতে থাকে স্পন্দিত হয় কিভাবে কাজ করে তা নিয়ে চিন্তা করলে তুমি বিস্মিত হয়ে যাবে এটা তোমার প্রতি আল্লাহ সুবাহনত আলার পক্ষ থেকে একটি নিয়ামত যাদের হৃৎপিণ্ডে পেসমেকার লাগানো হয় প্রতিবার ফোন ব্যবহার করার সময় তাদেরকে সতর্ক থাকতে হয় হয়তো এটা কোনোভাবে পেসমেকারকে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু তোমার হৃৎপিণ্ড তোমার অজান্তে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে থাকে জীবনভর এটা কি সন্তুষ্ট হওয়ার জন্য আল্লাহ সুবাহ তালার প্রশংসা করার জন্য সলাৎ আদায় করার জন্য যথেষ্ট না এত সব নিয়ামত ভোগ করার পরও যিনি এই নিয়ামতগুলো দিয়েছেন তার সন্তুষ্টির জন্য কি মানুষ সলাৎ আদায় করবে না প্রতিদিন তোমার শরীরের ভেতরেই রক্ত বিশুদ্ধ করা হয় ছত্রিশ বার যাদের কিডনি নষ্ট হয়ে যায় তাদের শরীরে স্বয়ংক্রিয়ভাবে রক্ত পরিষ্কার হওয়ার এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় এমন কোনো রোগীর কাছে গিয়ে দেখো তারা কোনো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তাদেরকে সপ্তাহে কমপক্ষে তিনবার হাসপাতালে যেতে হয় তাদের শরীর থেকে বের করা রক্ত একটি মেশিনের এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে আসে এবং তারপর তাদের শরীরে সেটা প্রবেশ করে তারা ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে শুকিয়ে যায় বাসা থেকে বের হয়ে গাড়ি পর্যন্ত যেতে তারা হাঁপিয়ে ওঠেন অনেকে অজ্ঞানও হয়ে যান অথচ তোমার শরীরের ভেতরেই প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে ছত্রিশ বার এই প্রক্রিয়াটি চলছে এই নিয়ামতের জন্য কৃতজ্ঞতায় ফজরের সলাত আদায় করা কি খুব বেশি কিছু হয়ে যায় দৃষ্টি নিয়ামতের জন্য কৃতজ্ঞতায় জুহরের সলাত আদায় করা কি চড়া দাম হয়ে যায় আল্লাহ সুবাহনাহুয়া আয়লা তোমাকে শ্রবণ শক্তির নিয়ামত দিয়েছেন তুমি তার আদেশ অনুযায়ী আসরের সলাদ কি আদায় করবে না আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন মুখ দিয়েছেন তুমি তার সন্তুষ্টির জন্য মগরীবের সলাৎ আদায় করতে পারবে না হাত পা চলাফেরার শক্তি যে আল্লাহ তোমাকে দিয়েছেন তুমি কি তার জন্য ঈশার সলাৎ আদায় করতে পারবে না একজন প্যারালাইজড লোকের কথা চিন্তা করো আরেকজন মানুষের সাহায্য ছাড়া সে বিছানা থেকে উঠে টয়লেটে যাওয়ার মতো ছোট্ট একটা কাজ করতে পারে না নিজেকে সে পরিষ্কার করতে পারে না কিন্তু একই কাজ তুমি এতটা সহজভাবে করতে পারো যে হয়তো কখনো এটা তুমি চিন্তাও করো না কে তোমাকে ক্ষমতাগুলো দিয়েছেন আল্লাহ সুবাহানহওয়া আয়লা দিয়েছেন যদি তুমি খুব কৃপণ হও আর হিসেবি হও যদি সব কিছুর দাম যাচাই করে দেখতে চাও যদি চাও ইবাদতের ব্যাপারে দর কষাকষি করতে তাহলে প্রতিদিন যে নিয়ামতগুলো উপভোগ করছো সেগুলোর দাম যাচাই করো তারপর বলো পাঁচ অক্ত সলাত এ নিয়ামতগুলোর ভাড়া হিসেবে কি খুব বেশি হয়ে যায় তৃতীয় কারণ আপনি কেন সলাত আদায় করেন না এ প্রশ্নের জবাবে অনেকে আবার বলে আমার সময় নেই সময় নেই আল্লাহ আপনাকে দৈনিক চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন চব্বিশ ঘন্টা ধরে প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনি তার নিয়ামত ভোগ করছেন আপনার এই জীবনটাই আল্লাহর দেয়া কিন্তু তবু চব্বিশ ঘন্টা থেকে আধা ঘন্টা সময় আপনি আল্লাহর আদেশ পালনের জন্য ব্যয় করতে পারছেন না সাড়ে তেইশ ঘন্টা সময় আপনি পাচ্ছেন নিজের জন্য অথচ আপনি আল্লাহকে আধা ঘন্টা সময়ও দিতে পারছেন না চতুর্থ কারণ আপনি কেন সলাত আদায় করেন না এই প্রশ্নের জবাবে অনেকে বলে আমি সলাত আদায় করি না কারণ আমি গুনাহগার বান্দা হয়তো কেউ ক্লাবে যায় মদ খায় জিনা করে কিংবা কোনো নারী হয়তো পর্দা করে না সে মনে করে যেহেতু সে গুনাহগার তাই সলাদ পরে কি হবে দেখুন মানুষে একে অপরের সাথে যেভাবে আচরণ করে আল্লাহ মানুষের সাথে সেইভাবে আচরণ করেন না একটি গুনাহের কারণে আল্লাহ সুবাহন তালা ভালো একটি কাজকে বাতিল করে দেন না মানুষ কোনো গুণা করলে সেটা তার আমল নামার বাম পাশে লিপিবদ্ধ হয় ভালো কাজ করলে সেটা যায় ডান পাশে আপনি একদিকে গুনাহ করছেন অন্যদিকে সলাত আদায় না করে ক্ষমা পাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছেন এইটা কি বুদ্ধিমানের কাজ নাকি গুণা করা সত্ত্বেও যেটা ইনশা আল্লাহ আপনি ছেড়ে দেবেন সলাত আদায় করে যাওয়া উচিত এই কারণে যারা ক্রমাগত গুনাহ করে তাদের উচিত শক্তভাবে সলাদকে আঁকড়ে ধরা আমি কাউকে গুনাহ করতে বলছি না আমি এটাও বলছি না যে গুনাহ করতে থাকুন সলাদ পরে নিলেই হবে কিন্তু কেউ যদি কোনো কারণে এই মুহূর্তে গুনাহ ছাড়তে না পারে সেই ক্ষেত্রেও তাকে সলাত আদায় করতে হবে আল্লাহর রহমতের ব্যাপারে হতাশ হওয়া যাবে না একেবারে গুনাহ বন্ধ করে সলাত আদায় শুরু করব এমনও মনে করা যাবে না সলাদ জারি রাখতে হবে আমি যা বোঝাতে চাচ্ছি নিজের ঘটনা থেকে সেটা বুঝতে পারবেন একটি ঘটনায় আছে একবার সাহাবিগণ নবী সাল্লু আলহিহাসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমাদের মাঝে এমন ব্যক্তি আছে এমন কোনো গুণা নেই যা সে করেনি সে আপনার পেছনে সলাত আদায় করে দৈনিক পাঁচ অক্ত সলাতে সে উপস্থিত হয় মূলত তারা বলছিলেন এই ব্যক্তি প্রতারণা করছে সে একদিকে সব গুনাহ করে অন্যদিকে এসে নবী সাল্লাহ আলহিহাসাল্লামের পেছনে সলাত আদায় করে তাকে এখান থেকে বের করে দেয়া দরকার নবী আলি আলহিহাসাল্লাম বললেন তাকে ছেড়ে দাও একদিন তার সলাতই তাকে বাধা দেবে সলাৎ একসময় তাকে বাধা দেবে কেউ হয়তো এখন গুনাহ করছে কিন্তু যদি সে সলাদকে ধরে রাখে তাহলে একসময় সলাদ তাকে তার গুনাহ থেকে বের করে আনবে একজন মুসলিম যে গুনাহি করুক না কেন কোনো অবস্থাতেই সে সলাদ ছাড়তে পারে না যদি গুনাহাগার বান্দা সলাদ আদায় করে তাহলে তার আমল নামায় গুনাহ থাকবে নেকিও থাকবে কিন্তু গুনাহাগার বান্দা সলাত আদায় না করলে তার আমল নামায় গুনাহ ছাড়া আর কিছুই থাকবে না তাই নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছিলেন তাকে ছেড়ে দাও তার সলাদ তাকে একদিন বাধা দেবে যদিও এই ব্যক্তি গুনাগার হিসেবে পরিচিত ছিলেন তবুও নবী সাল আলহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবাকে আদেশ দিলেন ওই ব্যক্তিকে সালাত আদায় করতে দিতে হাদিসের বর্ণনাকারী বলেন পরবর্তীতে ওই ব্যক্তি সর্বোত্তম সাহাবিদের একজন পরিণত হয়েছিলেন নবী সল্লাহ আলহিহাসাল্লামের কাছে এসে এক লোক বললেন যে একজন নারীর সাথে তিনি শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছেন তিনি ওই নারীর সাথে মিলিত হননি কিন্তু তাদের মধ্যে কিছুটা শারীরিক অন্তরঙ্গতা হয়েছে নবী সাল্লাহ আলহিহাসাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন আমার কি করা উচিত তিনি আসলে জানতে চাচ্ছিলেন তাকে কি পাথর ছুঁড়ে হত্যা করা হবে বা অন্য কোনো শাস্তি দেওয়া হবে কি না নবী সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে তখন এই প্রশ্নের উত্তর ছিল না আল্লাহ সুবাহনুয়া তালার পক্ষ থেকে এ সময় ওয়াহিনাদিল হয় وأقم الصلاة طرف النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين আর দিনের দুই প্রান্তেই সলাপ ঠিক রাখবে এবং রাতের প্রান্তভাগে পূর্ণ কাজ অবশ্যই পাপ দূর করে দেয় যারা স্মরণ রাখে তাদের জন্য এটি এক মহাস্মারক ইনশাআল্লাহ আপনার সলাৎ আপনার সহিরা গুনাহগুলোকে মুছে দেবে আপনি গুনাহ করেন তাই বলে নিজের গর্ত নিজেই ঘুরবেন না আলিমদের একটি মত অনুযায়ী যারা সলাত আদায় করে না তারা মুসলিম না এই মত অনুসারে এমন ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন তার কোনো ভরসা থাকবে না অন্যদিকে যে গুনাগার ব্যক্তি সলাত আদায় করে গুনহা সত্ত্বেও সে মুসলিম এবং তার আখিরাতে পরিত্রাণের আশা আছে কারণ আমরা জানি আখিরাতে একজন মুসলিমের সর্বোচ্চ শাস্তি হলো আল্লাহ তাকে মাফ না করলে প্রথমে তাকে শাস্তি ভোগ করতে হবে তারপর তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে পঞ্চম কারণ অনেকেই বলে যখন আল্লাহ তৌফিক দেবেন তখন সলাত আদায় করব। তাদের প্রশ্ন করুন আপনি কি ক্লাসে বা অফিসে যান তারা বলবে হ্যাঁ তারপর বলুন ঠিক আছে তাহলে আপনি বাড়িতে বসে থাকুন যখন আল্লাহর ইচ্ছা হবে তখন তিনি আপনার কাছে ডিগ্রি পাঠিয়ে দেবেন বাসায় বসে থাকুন যখন আল্লাহ চাইবেন আপনার বাড়ির পেছনের আঙিনায় সোনা বা রূপার পাহাড় তৈরি করে দেবেন অথবা টাকার বৃষ্টি এনে দেবেন এ কথার জবাবে কেউ কি বলবে ঠিক আছে আমি এখন থেকে বাড়িতেই বসে থাকব কেউ এমন বলবে না আমরা নিজের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করব এবং আল্লাহর উপর ভরসা করব আমরা কেউ বাসায় বসে ডিগ্রি পাওয়ার আশা করি না কেউ আশা করি না যে আমরা আরাম করে বিছানায় শুয়ে থাকব আর টাকা অটোমেটিক আমাদের কাছে পৌঁছে যাবে হৃদায়তের ব্যাপারটাও এমন আপনি নিষ্ক্রিয় হয়ে বসে থাকবেন আর বলবেন আল্লাহ পদ দেখালে আমি ভালো হব এটা হবে না আপনার চেষ্টা করতে হবে সত্যের দিকে এক পা হলেও নিচ থেকে আগাতে হবে আপনি পা বাড়ান আর আল্লাহর উপর ভরসা করুন যদি আপনি স্বেচ্ছায় সত্যের দিকে অগ্রসর হতে চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকে পথ দেখাবেন যদি আপনি বাতিলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করবেন আল্লাহ সুবাহ তালাই হেদায়েত দেন এবং তিনি গোমরাহ করেন আল্লাহ জুলুম করেন না তিনি তখনই মানুষকে পথভ্রষ্ট করেন যখন মানুষ পথভ্রষ্টতাকে বেছে নেয় আল্লাহ আপনাকে বিবেচনা বোধ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন হক এবং বাতিল স্পষ্ট করে দিয়েছেন তাই আপনি যদি হেদায়তের দিকে আগান তাহলে আল্লাহ আপনাকে এই পথে পরিচালিত করবেন যদি আপনি গুমরাহিকে বেছে নেন তাহলে তিনি আপনাকে গুমরাহ করবেন আপনি তো রোবট নন আপনার বিচার বুদ্ধি আছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে দেয়া হয়েছে সময় পেলে আপনি কোনো হালাকাতে যেতে পারেন সলাত আদায় করতে পারেন কোরআন তিলাওয়াত করতে পারেন অথবা আপনি কোনো ক্যাসিনো বার কিংবা ডেইটে যেতে পারেন কেউ আপনাকে শেকলে বেঁধে বার ক্লাব কিংবা ক্যাসিনোতে নিয়ে যাবে না যে বারে যাচ্ছে সে স্বেচ্ছায় স্বাধীনভাবেই সেখানে যাচ্ছে এবং যে মসজিদে যাচ্ছে সেও স্বেচ্ছায় স্বাধীনভাবেই সেখানে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই এলাকায় যারা নিজেদের মুসলিম দাবি করে তাদের কাউকে আমি সলাতের দিকে আনতে ব্যর্থ হইনি একটি ব্যতিক্রম ছাড়া এক অদ্ভুত এবং এক গুয়ে পরিবার ছিল কখনও তাদের সাথে আমার পরিচয় না হলেই হয়তো ভালো হতো এই পরিবারের লোকেরা নিজেদের জাহির করতে খুব ভালোবাসত কিন্তু যার ইমান নেই হৃদয় তাকুয়া নেই তার জাহির করার মতো আসলে কিছুই নেই কী নিয়ে অহংকার করবেন ভালো ডিগ্রি দুনিয়া ভর্তি এমন অনেক কাফির এবং মুসলিম আছে যাদের আপনার চেয়ে অনেক বড় ডিগ্রি আছে আপনার অনেক সম্পদ আছে আপনি কোটিপতি আপনার চেয়েও ধনী অনেক লোক আছে এ নিয়ে অহংকারের কিছুই নেই আপনি নিজেকে অনেক সুন্দর মনে করেন কিন্তু এমন অনেক মানুষ আছে যারা দেখতে আপনার চেয়ে অনেক বেশি সুন্দর কেবল ইমান তাকুয়া এবং সলাতের দ্বারাই মানুষ সম্মানিত হয় যদি আপনি সলাত আদায় না করেন তাহলে আপনার উচিত লজ্জায় ধুলোয় নিজের মুখ লোকানো আমি যাদের কথা বলছি তারা দেখতে সুন্দরও ছিল না তাদের সম্পদও ছিল না দুনিয়াবি বিচারে তেমন কিছুই তাদের ছিল না তারা ছিল হতাশ অলস এবং স্থূলকায় কিন্তু যখন তাদেরকে সলাতের দিকে আহ্বান করা হলো তখন তাদের একজন নিজের ভুড়িতে থাপ্পড় দিয়ে ঢেকুর তুলে বলল আল্লাহ যখন চান তখন আমাকে হেদায়েত দিবেন তারপর তার বাবা এসে বলল আমার ছেলেকে সলাতের কথা বলার তুমি কে কোনো একদিন তারা সলাত আদায় করা শুরু করবে তুমি আমার সন্তানদের এসব বলার জন্য কে অথচ আমরা তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাচ্ছি আমরা তাদের বাঁচাতে চাচ্ছি গয়ুন ওয়াইল এবং সাকার থেকে রক্ষা করতে চাচ্ছি ফিরাউন ও হ্যামানের সঙ্গী হওয়া থেকে কুফর থেকে তারপর ওই পরিবারের দাদি বের হয়ে এসে বলা শুরু করলো কুরআনে আল্লাহ বলেছেন তিনি যখন চান তখন হেদায়েত দেন এই বলে সে কুরআনের আয়াত বলা শুরু করলো হ্যাঁ আল্লাহ যখন চান তখনই হেদায়েত দেবেন কিন্তু কাদের দেবেন ওই মানুষদেরকে যারা হেদায়েত পেতে চায় আপনি সারা জীবনভর দিনের চব্বিশ ঘন্টা মদের দোকানে বসে কাটিয়ে দেবেন আর বলবেন আল্লাহ যখন চান তখন আমাকে হেদায়েত করবেন এটা কি কোরআনের শিক্ষা অবশ্যই না আপনি সঠিক দিকে আগানোর চেষ্টা করতে হবে আপনার আন্তরিকভাবে সলাত আদায় নিয়াদ করতে হবে আপনি ইমামের কাছে যান তাকে বলুন সলাৎ কিভাবে আদায় করতে হয় তা শেখাতে তারপর দেখবেন কিভাবে আল্লাহ আপনার জন্য বাকিটুকু সহজ করে দেন এবং আপনার জীবনকে পরিবর্তন করে দেন একই কথা প্রযোজ্য বিপরীত পথের ক্ষেত্রেও কাজেই এটি একটি সুস্পষ্ট ভুল ধারণা তবে কেউ যদি এভাবে নিজেকে বোকা বানাতে চায় তা সে করতে পারে ষষ্ঠ কারণ অনেকে বলে এখন আমার বয়স কম যখন বৃদ্ধ হব যখন হজ করব যখন বয়স ষাট হবে তখন সলাত আদায় করব আপনি কি জানেন আপনি ষাট বছর পর্যন্ত বেঁচে থাকবেন আমি আগেই বলেছি যদি আগামীকাল কি হবে তা আপনি জানেন যদি আপনার হায়াত আপনার জানা থাকে কিংবা আপনি নিশ্চিতভাবে জানেন যে আপনি চিরকাল বেঁচে থাকবেন তাহলে সলাদ কেন এই লেখাগুলো পড়ারও কোনো দরকার আপনার নেই আমাদের এই কথাগুলো শুধু ওই লোকদের জন্য যারা বিশ্বাস করে যে একদিন তাদের মরতেই হবে যারা বিশ্বাস করে মৃত্যু কখন আসবে তা অল্লাহ ছাড়া কেউ জানেন না আমার অভিজ্ঞতায় দেখেছি যখন মানুষের কোনো আপনজন মারা যায় তখন তারা সলাতের প্রতি মনোযোগী হয় আমাদের এখানে ষোলো সতেরো বছরের এক কিশোর মারা গিয়েছিল গাড়ির দুর্ঘটনায় তখন সবাই এসে আমাকে প্রশ্ন করছিল শায়েখ কিভাবে সলাত আদায় করতে হয় আমাদের শেখান কারণ এ সময় তারা দেখেছিল অনুধাবন করেছিল যে মৃত্যু আসতে পারে যে কোনো সময় যে কারোর জন্য ঠিক এই মুহূর্তে আপনি যে শ্বাস নিচ্ছেন এই শ্বাস ত্যাগ করার জন্য যে আপনি বেঁচে থাকবেন তার কোনো নিশ্চয়তা নেই ঠিক এখন এই মুহূর্তে আপনার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেতে পারে হয়তো আগামীকাল আপনি জানবেন আপনি দুরারোগ্য কোনো অসুখে আক্রান্ত এমন হলে আল্লাহকে কি বলবেন হে আল্লাহ অসুখ হয়েছে জানার পর সলাদ ধরেছি কাছের কোনো ক্যান্সার হাসপাতালে রোগীদের সাথে কথা বলে দেখুন দেখবেন এই রোগীদের মধ্যে শিশু কিশোর থেকে শুরু করে থুর থুরে বৃদ্ধ পর্যন্ত আছে তাদেরকে প্রশ্ন করুন আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনার ক্যান্সার হবে কবর স্থানে যান সমাধি ফলকগুলোর দিকে তাকান একবার আমাদের পরিচিত এক ভাইকে দাফন করার সময় কাছাকাছি আরেকটি কবরের কাছে কালো পোশাক পরিহিত একজন নারী দাঁড়িয়েছিলেন আমাদের কাজ শেষ হওয়ার পর কবরটির কাছে গেলাম সমাধি ফলকের লেখা থেকে হিসাব করে দেখলাম কবরে যে মেয়েটি মারা গেছে সে মারা গেছে ষোলো বছর বয়সে কালো পোশাকের মহিলাটি ছিল তার মা মেয়ের সমাধি ফলকে তিনি লিখেছিলেন যে ফুল কখনও ফুটেনি আপনি কি জানেন আপনার ফুল ফোটার সুযোগ হবে কি না আপনি কি নিশ্চিত জানেন যার বয়স আজ ষোলো সে কি জানে সতেরো পর্যন্ত সে বেঁচে থাকবে কি না আজ মানুষের গড় আয়ু ষাটের কাছাকাছি যার অর্থ অধিকাংশ মানুষ মারা যায় ষাটের আশেপাশে কিন্তু আপনি কি নিশ্চিত জানেন যে আপনি ষাট বছর বয়স পর্যন্ত বেঁচে থাকবেন না সারা দুনিয়াতে প্রতিদিন অনেক দুর্ঘটনা ঘটে অনেক মানুষ মারা যায় রোগে ভুগে কোনো কিছুরই কোনো নিশ্চয়তা নেই অল্প বয়সে যারা মারা গেছে তাদের কেউ কি ভেবেছিল এত কম বয়সে তাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাদের পরিবারের লোকেরা কি কখনো ভেবেছিল এই জিনিস কবরস্থানে আপনজনের কবরের পাশে দাঁড়িয়ে যারা কাঁদছে তারা কি কখনো ভেবেছিল এত শীঘ্রই এমন অবস্থার মুখোমুখি তাদের হতে হবে দুনিয়া থেকেই সঞ্চয় করো পরকালের পাথেও আগামী গধূলি পাবে কি না তুমি জানো না তো অকারণেই কত সুস্থ মানুষ পরপারে চলে গেছে অথচ কত অসুস্থজন যুগ যুগ ধরে বেঁচে আছে আমাদের এক প্রতিবেশী ছিলেন যার কোনো শারীরিক সমস্যা ছিল না সুস্থ স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ কিন্তু তার স্ত্রীর সবসময় কোনো না কোনো অসুখ লেগেই থাকত মনে হয় এমন কোনো অসুখ নেই যা তার স্ত্রীর ছিল না প্রতিবার অ্যাম্বুলেন্সে আসার পর আমরা ভাবতাম এবার হয়তো হাসপাতাল থেকে মহিলার লাশ আসবে এটা আমি হাই স্কুলে পড়ার সময়কার কথা তো এর মাঝে একবার আমাদের দেশে ঘুরতে গেলাম এসে দেখি ভদ্রলোক মারা গেছেন এবং স্ত্রী বেঁচে আছেন পরে তাকে একটি নার্সিংহোমে রাখা হয় আমরা মনে করেছিলাম এই মহিলার আয়ু শেষ কিন্তু তিনি এরপর অনেক দিন বেঁচেছিলেন অন্যদিকে সুস্থ সবল মানুষটি যেন হঠাৎ করেই মারা গেলেন কত তরুণ দীর্ঘদিন বাঁচবে ভেবেছিল আহ তারুণ্য না ফুরোতেই কবরের আধারে যেতে হলো কত যুবক ছিল তাদের ভবিষ্যতের প্রতীক্ষায় লোকেরা বলতো ওহ সে একজন ইঞ্জিনিয়ার বা ডাক্তার হবে সে অমুক কলেজে যাবে আর তারপর অমুক চাকরি করবে আর এখন তাদের দেহগুলো প্রবেশ করেছে কবরের অন্ধকারে কত নববধূ হবু স্বামীর জন্য সজ্জিত হয়েছে জানে না সে ইতপূর্বেই তার কাফনের কাপড় বুনা শেষ হয়েছে নববধূ যেমন বুক ভরা আশা নিয়ে নতুন জীবন শুরু করে তেমনিভাবে আমরা মানুষের ব্যাপারে অনেক কিছু ভাবি আমাদের অনেক প্রত্যাশা থাকে একদিকে তার বিয়ের পোশাক বোনা হচ্ছে অপরদিকে তার জন্য বানানো হচ্ছে কাফনের কাপড় অথচ সে জানে না আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে তাই এ জীবনে আল্লাহর ইবাদত করে নিতে হবে মরণ আচমকাই আসবে জেনে রাখো কবরকে আমল জমানোর সিন্দুক রূপে গ্রহণ করো আখিরাতের জন্য সর্বনিম্ন যা আপনি প্রস্তুত করতে পারবেন তা হলো সলাদ আর আখিরাতে মুক্তি পেতে চাইলে এটুকু করতেই হবে সলাদ ঠিক থাকলে আপনি সদাকা এবং অন্যান্য নেক আমলে যাবেন কিন্তু সবসময় সলাদ ঠিক রাখতেই হবে সপ্তম কারণ অনেকে বলে আমি সলাত আদায় করি না কারণ আমি জানি না কিভাবে সলাত আদায় করতে হয় আর সলাত আদায় করা যে ফরজ এটা আমার জানা ছিল না ঠিক আছে যদিও আসলে কেউ না জেনে থাকেন তাহলে এই লেখা পড়ার পর আপনি তা জানলেন সলাত আদায় না করা কতটা ভয়ঙ্কর কতটা গুরুতর অপরাধ সেটা এখন ভালোমতো আপনি বুঝতে পেরেছেন আর সলাত আদায় করার পদ্ধতি যদি আপনার জানা না থাকে তাহলে সেটা কোনো সমস্যা না এটা খুব সহজ এবং খুব সহজেই শেখা যায় অনেকে হয়তো বলতে পারেন আমি তো সুরা ফাতিহাই পড়তে পারি না কিংবা তা শাহুদ পারি না সম্ভবত পুরো সলাতের মধ্যে শাহুত আয়ত্ত করাই তুলনামূলকভাবে একটু কঠিন যারা এগুলো জানেন না তারা প্রথমে নিচের ঘটনাটির প্রতি লক্ষ্য করুন নবী সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল আমি জানি না কিভাবে আপনার এবং মায়াদের মতো কথা বলতে হয় আপনারা খুব সুন্দরভাবে কথা বলেন এবং প্রজ্ঞার সাথে কোরআন তিলাওয়াত করেন আমি এমন পারি না আমি কি করব। নবী সাল্লু আলহিমাসাল্লাম তাকে সুবহান আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর বলার অনুমতি দিলেন তাই সলাদ কিভাবে আদায় করতে হয় তা না জানলে সলাতে রুকু সিজদা ইত্যাদি খুব অল্প সময়ে আপনি শিখে নিতে পারবেন দু মিনিট লাগবে হয়তো আর যতক্ষণ পর্যন্ত আপনি আয়াত এবং তসবিহ শিখতে পারছেন ততক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ল ইলাহ ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর বলার অনুমতি আছে এমনকি আপনি যদি চুপো থেকে কিয়াম রুকু সিজদা ঠিকঠাক আদায় করেন এবং সলাতের অন্যান্য বিষয়গুলো শেখার চেষ্টা চালিয়ে যান সেটাও সলাৎ আদায় না করার চেয়ে অনেক গুণে উত্তম এটা অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি একটি জিনিস পরিষ্কার বুঝতে হবে সলাৎ আদায় করতে জানি না এটা বলে হাত গুটিয়ে বসে থাকা যাবে না সলাৎ আদায় শুরু করতে হবে এবং যা যা শেখার আছে সেগুলোর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে কিন্তু কোনো অবস্থাতেই সলাৎ আদায় করা বন্ধ করা যাবে না কারণ এটা ফরজ কেউ যদি কখনো বলে আমি গাড়ি চালানো শিখতে চাই না কিন্তু ড্রাইভিং লাইসেন্স চাই গাড়ি চালাতে না শিখলে আপনি কি লাইসেন্স পাবেন এই কারণেই কষ্ট করে সময় দিয়ে ড্রাইভিং শিখে নিতে হয় তরুণরা খুব উৎসাহের সাথে এই কাজগুলো করে একই উৎসাহ নিয়ে সলাতের কাছে আসুন এবং শিখুন দেখবেন এটা শেখা অনেক সহজ ঠিক এই মুহূর্তে শুরু করুন অদূর পদ্ধতি শিখে নিন আর সলাতের মাঝে যা যা পড়তে হয় সেটা যদি এই মুহূর্তে শেখা শেষ না হয় তাহলে সুবহানুল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ এবং আল্লাহ আখবার বলুন প্রাথমিক পর্যায়ে এইটুকুতে আপনার সলাৎ আদায় হয়ে যাবে কিন্তু কোনোভাবেই সলাৎ ছাড়া যাবে না আলহামদুলিল্লাহ সলাৎ সম্পর্কে এই আলোচনা শোনার সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন এখন প্রশ্ন হলো আপনি কি করবেন আসলে এই কথাগুলো জানার পর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তবা করা ছাড়া অন্য কোনো বিকল্প আমাদের সামনে নেই জেনে রাখুন আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসেন দেখেই মৃত্যুর আগে তিনি আপনাকে কথাগুলো জানার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সলাৎ আদায়কারী হিসেবে মৃত্যুবরণ করার সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহ চেয়েছেন দেখেই আজ এই মুহূর্তে আপনি এই কথাগুলো শুনছেন সবচেয়ে আসার বিষয় হলো আল্লাহ ক্ষমা করেন আল্লাহ আমাদের বলেছেন তার ক্ষমার ব্যাপারে নিরাশ না হতে তাই আপনার এখন কি করতে হবে তা আপনি ভালো মতো বুঝে নিন প্রথমত আপনার তওবাহ করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চান হে অল্লাহ আমার অতীতের জন্য সলাদ আদায় না করার জন্য আমি অনুতপ্ত আমি আজ ঠিক এই মুহূর্তে থেকে শুরু করতে চাই এই মুহূর্ত থেকে আমি সলাত আদায় করা শুরু করব। আমি একে আঁকড়ে রাখব এবং কখনও সলাত আদায় করা বন্ধ করব না আপনি যদি আন্তরিকভাবে এই তিনটি কাজ করেন অতীতের জন্য তাওবাহ এখনই সলাত আদায় করা শুরু করা এবং ভবিষ্যতেও সলাত আদায় চালু রাখার ব্যাপারে প্রতিজ্ঞা করা তাহলে আল্লাহ আপনার অতীতের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেবেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما কিন্তু যারা তাওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুনাহকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু যখন আপনি অনুতপ্ত হবেন আল্লাহর কাছে তাওবা করবেন তিনি আপনার গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেবেন এমনই হলো আমাদের রবের রহমা তাই এখনই তাওবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং প্রতিজ্ঞা করুন আর কখনও সলাদ ছাড়বেন না আর কখনও কোনো সলাদ কাদা করবেন না